শুরু করার আগে আমার একটা কথা বলার আছে ওই আমরা তিনবার শান্তি বলি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন শান্তি আমরা চাই সময় এসে গেছে এখন চতুর্থ শান্তির জন্য মোবাইল শান্তি দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলোকে হয় শান্ত করে রাখুন তাহলে ঘুম পাড়িয়ে রাখুন ও মা চণ্ডালা প্রতিহতরয় প্রেম প্রবাহ लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितम् वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণর নুমাগে এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির পাঠ এবং আলোচনা এত দীর্ঘ গ্রন্থ সবটা হবে না স্বামীজি এর সোর্স আমাদের বলে দিয়ে গেছেন কেমন করে পাঠ করতে হয় তার ইয়েটা বলে গেছেন সূত্রটা দিয়ে গেছেন বলছেন চুম্বক চুম্বক করে পাঠ করতে কোনো একটা অংশ খণ্ড অংশ নিয়ে পাঠ করার কথা এটা স্বামীজির নির্দেশ আছে অতএব আমরা স্বামীজির নির্দেশকে ফলো করে একটা অংশ আজকে আমরা পাঠ করছি আজকে ভারী পুণ্যতিথি মাঘী পূর্ণিমা তিথি এমনই দিনে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজির আবির্ভাব তিথি পালন করা হয় তার চেয়েও একটা বড় ঘটনা ছিল আঠারোশো আটানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি এমন এক মাঘী পূর্ণিমা তিথিতে স্বামী বিবেকানন্দ নবগোপাল ঘোষের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠানতে সেই বিখ্যাত প্রণাম মন্ত্রম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ এই মন্ত্রটি রচনা করেছিলেন অতএব সেই অবতার বরিষ্ঠের শ্রী আজকে তার যে মিরাকল যেমন লাটু মহারাজ তার মিরাকল অক্ষয় কুমার সেন তার আরেক মিরাকল তার রচিত শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনা আমরা করবো আঠারোশো পঞ্চাশ কারুর মতে কারুর মতে আঠারোশো চুয়ান্ন সালে অক্ষয় কুমার সেনের জন্ম ময়নাপুরে জয়রামবাটির কাছে বাঁকুড়া জেলার ময়নাপুরে তার জন্ম খুব গরিব ঘর থেকে এসেছিলেন খুব অল্প লেখাপড়া শিখেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের অক্ষর জ্ঞান দেওয়াতেন এবং সেই সূত্রে ঠাকুরের কাছে পরিচয় ছিল অক্ষয় মাস্টার এই অক্ষয় মাস্টার সবসময় ভয়ে কুঁকড়ে থাকতো তার কারণ ছিল দুটো প্রথম হলো এই এত অল্প লেখাপড়া শিখেছিলেন তার ভয় হতো যে যদি কারণ কারণে কেউ জানতে পেরে যায় তার এরকম অল্প লেখাপড়ার কথা তাহলে তার চাকরিটা যাবে আর ঘরেতে তিনি কেমন করে তার সংসার প্রতিপালন করবেন আর দুই হচ্ছে তার সেই ভুবন মোহন রূপ মিসকালো আবলুস কাঠের মতো গায়ের রং চামড়া দিয়ে মোড়া হাড় সর্বস্ব শরীর আর হাতির মতো কুঁতকুতে দুটো চোখ স্বামীজি ভালোবেসে তার নাম রেখেছিলেন শাকচুন্নি শাকচুন্নি মানে মেয়ে ভূত বলা হয় পরিণত বয়সে যখন তিনি ময়নাপুর থেকে জয়রামবাটি আসতেন তখন তিনি লম্বা সাদা ধপধপে দাঁড়িয়ে রাখতেন সাদা ধুতি সাদা বাংলা শার্ট এবং মাথার চুলটা সাদা কাপড় দিয়ে ফেটটা বেঁধে আসতেন লাঠি হাতে যখন আসতেন খুব খ্যানখ্যানে গলা ছিল দূর থেকে তাকে শাঁকচুন্নির মতোই দেখাতো এই শাঁকচুন্নির কে শ্রীরামকৃষ্ণ খুব সহজে গ্রহণ করেননি বারবার ফিরিয়ে দিয়েছেন বারবার ফিরিয়ে দিয়েছেন যখনই প্রণাম করতেছেন ঠাকুর দুপা পেছিয়ে গেছেন তারপরে ঠাকুর বরফ খেতে কুলফি খেতে খুব ভালোবাসতেন সেই কুলফি তিনি বয়ে নিয়ে এসছেন কলকাতা থেকে ঠাকুর একটাও কুলফি খাননি লোকে জিজ্ঞাসা করলে বলতেন আসুক যাক মনের ময়লা কাটুক আসলে তিনি চেয়েছিলেন তার জীবনীকার তার হৃদয়ে একদম ঝকঝকে পরিষ্কার হোক যে দর্পণটি তিনি হৃদয়ে স্থাপন করেছেন সেটা যেন ঝকঝকে তক্তকে পরিষ্কার হোক তবেই সেই হৃদয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তি স্থাপিত হবে খুব ভালো একটা গুণ ছিল এই অক্ষয় কুমার সেনের যখন যে বিষয়টা ধরতেন সেটা লেগে থাকতেন ছেলেবেলায় গুরুর কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা পেলেন গুরুকে বললেন এবার কৃষ্ণের দর্শন করাও গুরু বললেন সাধন ভজন করো হবে সাধন ভজন করেছেন সারা জীবন জোড়াশাকোয় যতদিন থেকেছেন এই নিমতলা মহাশ্মশানে রোজ সাধন ভজন করতেন তাতেও কৃষ্ণের দর্শন তার হল না একদিন তিনি শুনলেন যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আরেকটি বারান্দায় তারই দুই তার এক সহকর্মী এবং ঠাকুরবাড়ির এক সদস্য দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুর কোন এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছেন তখন তার মনে হলো পরমহংস শব্দটা শুনে তার মনে হলো এ তো ভগবান দেখালো তাহলে তো ভগবান দেখাতে পারে এর কাছে গেলে আমি কৃষ্ণ দর্শন অবশ্যই পাব তাই তিনি তাড়াতাড়ি করে গিয়ে দেবেন্দ্রনাথ মজুমদার কাছে অ্যাপ্রোচ করলেন রামকৃষ্ণ পরমহংস থাকেন কোথায় যেমন কেলেকুচ্ছিত লোকেদের ফর্সার লোকেরা খুব একটা পাত্তা দেন না আমি নিজে তার নিত্য সাক্ষী ঠিক সেই রকমই দেবেন্দ্রনাথ মজুমদারকে দেখতে খুব সুন্দর ছিল আপনারা ছবি দেখেছেন তিনি একেবারে দূর দূর করে তাড়িয়ে দিলেন ধীরেন্দ্রনাথ অতটা নির্দয় হলেন না ধীরেন্দ্রনাথ বললেন রামকৃষ্ণ পরমহংস থাকেন দক্ষিণেশ্বরে এই রামকৃষ্ণ পরমহংস এবং দক্ষিণেশ্বর এই কথাটা তার হৃদয়ের ভেতরে ছ মাস ধরে আন্দোলিত হতে থাকলো তার মনে হলো যে দেবেন্দ্রনাথ মজুমদারকে যদি তিনি হাত না করতে পারেন তাহলে রামকৃষ্ণ পরমহংসের দর্শন তার হবে না সেই কারণে তিনি দেবেন্দ্রনাথকে এক অদ্ভুত উপায় হাত করলেন রোজ সকালে দেবেন্দ্রনাথ প্রাতকৃত্যের পর এক ছিলিম তামাক খেতেন আর এখনকার মতো যেমন আমরা সিগারেট খাই যারা খান ছস করে ইয়েটা নিলেন সিগারেট ধরালেন ফুসফুস করে খেয়ে নিলেন তখনকার দিনে তামাক খাওয়াটা তো সহজ ছিল না টিকে জ্বালাও রে আগুন লাগাও রে ইয়েতে তারপরে তার থেকে ধোঁয়া বেরোবে জলটা ঠিক মতো হওয়া চাই তো বেশ সময় লাগতো ওটা খুব বিরক্ত লাগতো দেবেন্দ্রনাথ এটা তিনি লক্ষ্য করলেন তাই দেবেন্দ্রনাথ যখনই প্রাতকৃত্যে যেতেন ওই সময়ের মতো অক্ষয় কুমার সেন এক ছিলিম তামাক সেজে দোরগোড়ায় রেখে দিতেন এখন রোজ এসে ইনস্ট্যান্ট এরকম তামাক পাওয়াতে তামাক খাবার তামাক পাওয়াতে দেবেন্দ্রনাথ ভারী তুষ্ট ছিলেন কিন্তু খুঁজছেন কে করে এটা কিন্তু নিজেই অলক্ষ্যে বুঝতে পারলেন রোজ একটু একটু করে দাদন খেয়ে যাচ্ছেন তিনি যেন অক্ষয় কুমারের ঋণে তিনি বদ্ধ হয়ে যাচ্ছেন অবশেষে একদিন তিনি আবিষ্কার করলেন যে অক্ষয় কুমার এই কাজটি করে থাকে অক্ষয় কুমারের প্রতি তার মনের একটু ভাবটা সফট হয়ে গেল এমনই সময় একশো নম্বর কাশীপুর রোডের মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে উৎসবে এই দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথ যাবেন ঠিক হলো তারা যখন যাত্রা করলেন ঠিক সেই দিনে একই সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন আমাদের অক্ষয় কুমার সেন দেবেন্দ্রনাথের দুটি পা জড়িয়ে ধরে বললেন আমাকেও আপনি সঙ্গে করে নিয়ে চলুন এবং সেই দেবেন্দ্রনাথের হাত ধরেই তার শ্রীরামকৃষ্ণের কাছে আসা আপনাদের মনে হতে থাকবে যে আমি পুঁথি বল না বলে এত ধান ভাঙতে শিবের গীত গাইছি কেন তার কারণ হচ্ছে দেখবেন আমরা এখন নানা রকমের দিন পালন করে থাকি এই গত সপ্তাহটাই গেছে Valentine's day hug day chocolate day teddy bear day এছাড়া mother's day father's day martyrs day children's day ডের অন্ত নেই কিন্তু একটা দিনের কথা আমরা বারবার ভুলে যাই সেটা হচ্ছে যেদিন আমরা প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে আসি কেমনভাবে তিনি আমাদের গ্রহণ করেছিলেন কি আবেদন ছিল আমাদের কাছে কেমন করে তার কাছে শরণাগতি চেয়েছিল কালের নিয়মে আপনারা তো হিন্দি ভাষী জানেন ঘরকা মুরগি দাল বরাবর সেই অবস্থা হয়ে যায় আমাদের আমরা ইষ্টকে আমরা আমাদের পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াই ভুলেই যাই কেমন হয় আমার মনে আছে একটি নতুন ছেলে সাধু একটি ছেলে সাধু হতে এসছে পূজনীয় ভূতেশানন্দজি মাঝে কাছে নিয়ে যাওয়া হয়েছে মহারাজ তাকে বললেন আজকের দিনে সব ঘটনা একটা খাতায় লিখে রাখো একটা দিন আসবে যখন তোমার মনে কোনো না কোনো না পাওয়ার জন্য খুব মনে দুঃখ হবে ফ্রাস্ট্রেশন আসবে তখন আজকের দিনের ঘটনাগুলো খুলে দেখবে কি চেয়েছিলে ঠাকুরের কাছে নাম চেয়েছিলে যশ চেয়েছিলে না কিছু আর কিছু চেয়েছিলে না শুধু একটু থাকার জায়গা শুধু একটু আশ্রয় শুধু একটু শরণাগতি আজকে আমরা ওই একশো নম্বর কাশীপুর রোডে রোডের বাড়িতে ঠাকুরের সঙ্গে এই অক্ষয় কুমার সেনের প্রথম দর্শনের ঘটনা আপনাদের বলবো এবং অক্ষয় কুমার সেনের সঙ্গে সঙ্গে আমরাও যেন ফিরে যেতে পারি শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের প্রথম আসার দিনটিতে কেমনভাবে নিজেকে উৎসর্গ করেছিলাম কি চেয়েছিলাম তার কাছে এবং আমাদের সেই শুষ্কম কাষ্ঠম শরীরকে কেমন করে তিনি হাসি মুখে গ্রহণ করেছিলেন আমাদের মনে রাখতে হবে সেদিনকে তিনি গিয়েছিলেন কৃষ্ণের দর্শন পেতে মানে কৃষ্ণকে কেমনভাবে দর্শন করতে পারেন সেইটা জানতে গেছিলেন কি হয়েছিল সেটা আমরা দেখি পুঁথি লেখা হয়েছে দুভাবে পয়ার এবং ত্রিপদী ছন্দে পয়ার ছন্দে যেরকম এই জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু এবং ত্রিপদী ছন্দ একটু অন্যরকম এই অধ্যায়টা বাছার কারণও আরেকটা যেতে এতে দুটি ছন্দই আছে সেইটা আমরা বলবো যে অধ্যায় থেকে অংশটা নেওয়া হচ্ছে সেটির নাম ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন বন্দ ভগবানিষ্টে গুরু রামকৃষ্ণে ভক্তি ভরে বন্দ গুরু মায়ে বন্দ পারি সদগণে আগত প্রভুর সনে লীলা হেতু এখানে ধরায় সাঙ্গপাঙ্গ আদি করি কি সন্ন্যাসী কি সংসারী যে রূপে যে ভাবে যে থায় অবনী লুটায় বন্দ রামকৃষ্ণ ভক্তবৃন্দ নু ধরিয়া মাথায় বন্দ যত ভাগ্যবানে জনমিয়ে ধরাধামে প্রভুর পাইল দর্শন অতিথি মোহান্ত কিবা যে আশ্রমভুক্ত যেবা কিবা হিন্দু খ্রিস্টান জবন যাহারো লীলায় হেথা পশু পাখি তরুলতা কিটকি তরঙ্গ জলে স্থলে কিবা জড় কি চেতন পরশীল শ্রীচরণ বন্ধ মন প্রত্যেক সকলে বন্দ ভক্ত নিকেতন সহসাঙ্গ গণ যেইখানে উৎসব প্রভুর ছড়ায়ে চরণ ধুলি করিলে তীর্থস্থলী অবতরী দয়ালো ঠাকুর চারশো দুই পাতা দেখতে চাইলে দেখতে পারেন চারশো দুই তিনি বন্দনা করছেন ইষ্টগুরু শ্রীরামকৃষ্ণের বন্দনা করছেন গুরুমাতা সারদা দেবীর বন্দনা করছেন সন্ন্যাসী গৃহী সমস্ত লোকের বন্দনা করছেন সেই সমস্ত মানুষ যারা তিথি মেনে শ্রীরামকৃষ্ণের কাছে আসেনি অতিথি সেই অতিথি মহন্তগণ সকলের তিনি বন্দনা করছেন বন্দনা করছেন ফুল গাছ লতা পাতা পাখি কীট পতঙ্গ যে যেখানে আছে এমনকি বন্দনা করছেন সেই বাড়িগুলো যে বাড়িগুলোতে শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শের ফলে তীর্থে রূপান্তরিত হয়েছে বাড়ি কেমন করে তীর্থে রূপান্তরিত হয় এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের বলি আপনারা অনেকেই পড়েছেন ঠাকুর শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে এসেছেন শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে গেছেন গান হলো তারপরে কেশবকুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী সেটা ঐক্যতান বাদনে হলো এত কিছু হলো তারপরে যখন সবাই একটু শান্ত হয়ে পড়েছে তখন শোকাতুরা ব্রাহ্মণী গিয়ে আস্তে আস্তে ঠাকুরকে বলছেন একটু ভেতরের ঘরে আসুন ঠাকুর বলছেন কেন ভেতরের ঘর কেন বলছেন একটু জল খাবার দেওয়া হয়েছে বলছে এখানেই আনোগে বলছে না গনুর মা শিখিয়ে দিয়েছে যে কাকুমাকে ঘরে তাকে ঘরে নিয়ে আসতে তিনি যদি ঘরে আসেন তাহলে ঘর কাশি হয়ে যাবে মরলে আর গোল থাকবে না ঘর কেমন করে কাশি হয় ধরুন আপনারা যখন কাশিতে যান প্রথমেই কি চিন্তা করেন বেনারসি শাড়ি কিনবেন না চমচম খাবেন না রাবড়ি খাবেন না মশলা কিনবেন কাশি বলতে আমরা বুঝি বিশ্বনাথ কাশি বলতে আমরা বুঝি অন্নপূর্ণা কাশী বলতে আমরা বুঝি তিল ভাণ্ডেশ্বর মানে যেখানে প্রভু এসে দাঁড়িয়েছেন যেখানে প্রভু তার চরণ ধুলি দিয়েছেন সে জায়গা স্মৃতিপুত হয়ে যায় যখনই ওই জায়গার দিকে আমাদের দৃষ্টি পড়বে সঙ্গে সঙ্গে আমাদের মন ভগবানের দিকে যাবে তাই বলছেন বন্দভক্ত নিকেতন সহসাঙ্গ গণ যেইখানে উৎসব প্রভুর ছড়ায়ে চরণ ধুলি করিলে তীর্থস্থলী অবতরী দয়াল ঠাকুর যেখানে তোমার পায়ের ধুলো পড়েছে এমনকি তোমার পাঙ্গগণ কেন পাঙ্গরা গেলে সে জায়গা পূর্ণ হয় বলছেন যে পাঙ্গরা যেখানে আছে ভাগবতে আছে পাঙ্গরা যেখানে যায় ভগবানের ভাগবত ভগবত ভক্তরা যেখানে যায় সেই জায়গাও পবিত্র হয় কারণ তারা হৃদয়ের ভেতরে সেই গদাধারী রূপকে গদাধরকে নিয়ে যান সেই কারণে তাদের উপস্থিতি মাত্র সেই জায়গাও বড় পবিত্র হয়ে যায় ভেবে দেখুন ইট কাঠ পাথর বালি চুন সুরকি দিয়ে তৈরি ছিল বলরাম বসুর বাড়ি শ্রীরামকৃষ্ণের একশো বারের স্পর্শে সেই বাড়িকে আর কেউ বলে না বলরাম বাবুর বাড়ি আমরা বলি বলরাম মন্দির এবারও আসার কথা আমাদের জন্য আমরা যারা শ্রীরামকৃষ্ণকে আমাদের ঘরে স্থাপন করি যদি তেমন করে স্থাপন করতে পারি সত্যি সত্যি আমাদের বাড়িটা ওই ঠাকুর ঘর থেকে সব ড্রয়িং রুম অব্দি সবটা একটা মন্দিরে রূপান্তরিত হয় আমরা আবার পাঠে ফিরে যাব উৎসবের এইবারে খটা ছটা ভারী করে কাশীপুরে মহিম ব্রাহ্মণ শ্রদ্ধা ভক্তি সমন্বিত দিন করি নির্ধারিত ভক্তবর্গে করে নিমন্ত্রণ উৎসবের সমাচারে ভক্তগণে মত্ত করে ঘরে নাহি রহে মন মোটে পল যেন বর্ষপ্রায় দিনবেলা না ফুরায় সূর্য নাহি যেতে যায় পাটে উৎসব আস্বাদ প্রিয় প্রভু ভক্ত যাবতীয় আনন্দে পুরিত প্রাণ মন সঙ্গেতে আত্মীয় বন্ধু হেরিবারে দীনবন্ধু অপরাহ্নে করেন গমন পুথিকার বলছেন মহিমাচরণ চক্রবর্তী তার একশো নম্বর কাশীপুর রোডের বাগান বাড়িতে সকলকে আহ্বান করেছেন তিনি সকলকে জানিয়ে দিয়েছেন অমুক তারিখে আপনাদের আসতে হবে ঠাকুর আসবেন হেরিবারে দিনবন্ধু সেই দিনের বন্ধুকে দেখার জন্য যেন সকলে উদ্গ্রীব সকলের মনে হচ্ছে এই কবে সেই দিনটি আসবে তারা কাউন্ট করছেন আজকের দিনটি চলে গেলে আগামী দিনটি এলে তবে আরো একটা দিন কমে যাচ্ছে কবে সেই দীনবন্ধুকে দেখব শুধু নিজে যাচ্ছেন না সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সঙ্গেতে আত্মীয় বন্ধু হেরিবারে দীনবন্ধু নিজে তো উৎসবেতে আনন্দ করবেন শ্রীরামকৃষ্ণকে ঘিরে আনন্দ হবে সেই আনন্দে তারা ভরপুর হয়ে আছেন শুধু তাই নয় ট্যাকে করে আত্মীয় বন্ধু সকলকে নিয়ে যাচ্ছেন কারণ প্রত্যেকের যখন শ্রীরামকৃষ্ণের পুত দর্শন পাবে প্রত্যেকের জীবনের আমূল পরিবর্তন হবে তারা আনন্দে ভরপুর হয়ে উঠবে পুলকে অন্তর ভারী আনাইয়া ঠিকা গাড়ি ভক্ত দেবেন্দ্র ব্রাহ্মণ ধীরেন্দ্র তাহার সাথে বাহির হইয়া পথে যাইবারে করেন উত্তম অধম এমন কালে শ্রীপ্রভুর কৃপা বলে উপনীত হইল তথায় কাকুতি সহিত কাঁদে দোহারো চরণ ছেদে লয়ে যেতে শ্রীপ্রভু যে থায় ঠিক এমনই সময় বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে বেরিয়েছেন ধীরেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ মজুমদার ছ্যাকরা গাড়ি শেয়ারের ছ্যাকরা গাড়ি তারা ডেকেছেন সেই ছ্যাকরা গাড়িতে করে তারা কাশীপুরে যাবেন ঠিক এমন সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অক্ষয় কুমার সেন পা দুটো জড়িয়ে ধরেছেন যে আমাকেও তুমি তোমার খেলা ঠাকুরের কাছে নিয়ে চলো তার খেলা তার লীলা খেলায় আমাকেও সঙ্গী করে নাও এদিকে তো ওই তামাক খেতে খেতে তো দাদন খেতে খেতে তিনি তো নরম হয়েছেন আর আরো নরম হয়ে গেলেন তার সেই আকুতি দেখে তিনি আর থাকতে পারলেন না তাই দুজনের সহ তিনজন যাত্রা করলেন সেই একশো নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে দয়ার দোর দয় আজি উভয়ে হইয়া রাজি দিল সায়ে সঙ্গে যাইবারে বারে দ্রুতগতি গাড়ি ধায়ে পথে চারি দণ্ড যায় উপনীত কাশীপুরে পরে থামে গাড়ি অবশেষে প্রশস্ত পথের পাশে যেইখানে মহিমেরও ঘর উদ্যান ভবন বাড়ি গাছপাতা রকমারি চারিদিকে তাহারও ভিতর সত্যভাব পরিপূর্ণ লোকে তথা লোকারণ্য আনন্দে সাগরে ভাসমান এমনও সুন্দর ঠাঁই দেখি কিনবা শুনি নাই ধরায় কোথাও বিদ্যমান সদরে বাহিরে তথা বৃহৎ বিছানা পাতা উপবিষ্ট শত শত জনে বেষ্টন করিয়া এঁকে সব আঁখি তারি দিকে অনিমিখে করে নিরক্ষণ দেবেন্দ্র ধীরেন্দ্র দুয়ে তার পদ প্রান্তে গিয়ে প্রণমিয়ে পদ রজ ধরে অধম করিল তাই কৃপা সহ শ্রী গোসাই কৃপা দৃষ্টি করিলা আমারে বলছেন সেই ছ্যাকড়া গাড়ি নিয়ে তারা রওনা দিলেন বলছেন দ্রুত যাচ্ছে গাড়ি কিন্তু তার মনের গতি তো অনেক এগিয়ে গেছে তার মন তো তখন সেই কাশীপুরের বাড়িতে চলে গেছে তাই এই রাস্তাটা তার মনে হচ্ছে যেন বিরাট অনেক দূরত্বের পথ তা কিছুতেই যেন সেই পথ যেন আর শেষ হচ্ছে না অবশেষে তারা গিয়ে পৌঁছলেন সেই বাড়িতে উদ্যান ভবন বাড়ি গাছপাতা রকমারি চারিদিকে তাহারও ভিতর সত্যভাব পরিপূর্ণ লোকে তথা লোকারণ্য আনন্দে সাগরে ভাসমান বলছেন সেই বাড়ি অদ্ভুত সুন্দর তা দেখতে বলছেন গাছপালা সমস্ত দিয়ে এবং বিরাট প্রশস্ত বাড়ি বলছেন সর্বত্র যেন একটা সত্য ভাবে পূর্ণ হচ্ছে আর মানুষজন যারা হেঁটে যাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে প্রত্যেকে যেন আনন্দের সাগরে ভাসছেন পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের প্রণাম নিতেন পৌনে সাতটার সময় পৌনে সাতটা থেকে শুরু হয়ে যেত সকলের দৌড়াদৌড়ি যাওয়া প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে মহারাজের তখন আমরা দর্শন পেতুম না কিন্তু সবাইকে দেখে মনে হতো সবাই যেন আনন্দের সাগরে ভাসছে স্বয়ং শ্রীরাম এটা আমরা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধির ক্ষেত্রে এই বোধ আমাদের হতো স্বয়ং শ্রীরামকৃষ্ণ যেখানে উপস্থিত সেখানে সেই মানুষগুলো কেমন আনন্দের সাগরে ভাসছে আমরা কল্পনা করতে পারি বলছেন সদরে বিরাট করে বিছানা পাতা রয়েছে আপনারা এই কংগ্রেসের বৈঠক দেখেন ধপধপে চাদার চাদর পাতা মোটা তোষক দিয়ে আগেকার দিনে ওরকম হতো এখন তো বরাসন হয় না আপনারা যারা পুরনো দিনের মানুষ বরাসন দেখেছেন বরাসন ঠিক ওইরকমভাবে হতো দুপাশে দুটো তাকিয়া থাকতো ফুলটুল থাকতো কোনো বিশেষ মানুষ এলে ওরকমভাবে সাজানো হতো আর তাকে ঘিরে মালার মতো করে সবাই বসেছেন শ্রীরামকৃষ্ণ মাঝখানে বসেছেন তাকে ঘিরে সবাই মালার মতো করে বসে আছেন আর কি করছেন তারা বলছেন অনিমিখে করে নিরীক্ষণ তাকে এমনভাবে দেখছেন এক দৃষ্টিতে মনে হচ্ছে যেন এই একটা পলক পড়লেও যে যতটুকু অন্তরায় হবে সেটুকু তারা ছাড়তে চাইছে না চোখ বড় বড় করে এক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণকে দেখছেন অনিমিখে করে নিরীক্ষণ ধীরেন্দ্র এবং দেবেন্দ্র দুজনেই গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন অক্ষয় কুমার ভাবলেন তাহলে এমন করেই প্রণাম করতে হয় ঠাকুরকে তিনি ওইভাবে প্রণাম করলেন ঠাকুর তার ঠাকুরও তার দিকে তাকিয়ে দেখলেন সে তাকানোয় কি হলো সেটা আমরা শুনি করুণা কটাক্ষ পাতে জানি না কি আছে তাতে বর্ণনায় নহে বর্ণিবার শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয় পুরে হৃদয় করিলা অধিকার মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁকি প্রাণমন মুগ্ধ তার শনে বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সরে শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শততালা হৃদয়েরও খুলি কেহ না কিছুই জানে স্থানপূর্ণ শতজনে চক্ষুর চক্ষুতে দিয়া ধুলি বললেন তিনি আমার দিকে তাকালেন শুধু তাকালেন কেমন সে দৃষ্টি বলছেন করুণা কটাক্ষ পাতে জানি না কি আছে তাতে বর্ণনায় নহে বর্ণিবার শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয়ে পুরে হৃদয় করিলা অধিকার বলছেন তার সেই দৃষ্টিতে কি এক অপূর্ব ভাব ছিল তা আমি বর্ণনা করে বলতে পারি না কিন্তু যখন তিনি আমার দিকে তাকালেন মনে হলো তিনি আর অন্য কিছু দিয়ে নয় আমার চোখের ভেতর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করলেন শুধু তাই নয় আমার ভেতরে যা কিছু ছিল সমস্ত কিছু সরিয়ে দিয়ে তিনি একা সেই সব হৃদয়টুকু জুড়ে থাকতে থাকলেন পুথিকার লিখছেন মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁখি প্রাণমন মুগ্ধ তাঁর সনে বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সরে শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে তার সেই দিব্য রূপ তার সেই দিব্য মূর্তি দেখে প্রাণমন একবারে মুগ্ধ হয়ে গেছে পুঁথিকার এই পুঁথিতেই এক জায়গায় প্রশ্ন করছেন আমরা কালকে সেই অংশটা পড়ব সেখানে আছে যে কেন ঠাকুর এত রূপ নিয়ে এলেন এত গ্ল্যামার তার কেন এই অবতারে এত সৌন্দর্য কেন বলছেন যে আমরা সব ভুলে যাই কাম কাঞ্চনের পেছনে ছুটতে ছুটতে আমরা সব ভুলে যাই ভেবে দেখো না সকালে বা দুপুরে বা রাত্রিরে কালকে রাত্রিরে কথামৃত যা পড়েছেন তার একটা লাইনও বোধহয় মনে নেই কিন্তু যে মুহূর্তে ঠাকুরের কথা আমাদের মনে আসে তখন তার সেই শ্রীমূর্তিটি মনে আসে এবং তার সেই দিব্য রূপ দেখে আমাদের মন প্রাণ শান্ত হয়ে যায় তাই জন্য তিনি এত রূপ নিয়ে এলেন তার এত তার যে গ্ল্যামার তাই জন্য যে যে মুহূর্তে মনে পড়বে সেই সত্যগুণে পরিপূর্ণ সেই রূপটির কথা আমার মনে থাকবে এবং তাতে আমার মন সেই আমার যে মন রজতমতে ঘুরে বেড়াচ্ছে সে মন সত্যগুণে আরূঢ় হবেন আরো কথা বলছেন বলছেন বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শত তালা হৃদয়েরও খুলি কেহ না কিছুই জানে স্থানপূর্ণ শতজনে চক্ষুর চক্ষুতে দিয়া ধুলি তার সাথে আমার এই যে লীলা হলো এটা যেন তিনি বলছেন একটা স্বর্গীয় ব্যাপার মরজগতের মলামাটি তাতে লাগেনি মলিন হয়নি তা তাই বলছেন বিমানে বিমানে খেলা বলছেন তিনি আমার মনটাকে ডাকাতি করে নিলেন এই ডাকাতি শব্দটা খুব ইম্পর্টেন্ট চুরি নয় চুরি আর ডাকাতির ভেতরে ফারাক আছে চোর এলো সিঁদেল চোর এলো বাড়ির সামনে যা দেখলো ঘটি বাটি যা পেলো নিয়ে চলে গেল ডাকাত কিন্তু তা করে না ডাকাত আগে থেকে চিঠি পাঠায় অমুক তারিখে তোমার বাড়িতে যাব তুমি সব ব্যবস্থা রেখো তারপরে হাড়ে রেড়ে রেড়ে করতে করতে আসে তারপরে এসে সবার সামনে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় বলছেন শ্রীরামকৃষ্ণ ঠিক তাই করলেন এত লোক এত লোকের মাঝখান থেকে এসে তিনি আমার হৃদয়টাকে ডাকাতি করে নিলেন কি করে ডাকাতি করলেন আমার হৃদয়ের শত তালা ছিল সে ভেঙে লজ্জা ঘৃণা মান অভিমান এই যা কিছু ছিল সমস্ত কিছু ভেঙে সব তালা ভেঙে দিয়ে তিনি আমার মনটাকে ডাকাতি করে নিয়ে গেলেন কি হলো তার পুথিকার লিখছেন কেহ না পূর্বের স্মরণ যত নিমেষে হইল হত নিজেকেই নিজে বিস্মরণ আপনে আপন হারা বহিল নূতন ধারা সেই দেহে হইল নূতন সমাগত লোকজনে মানুষ না হয় মনে ভবনে ভবন নয় জ্ঞান কিছুই না পাই খুঁজে যেন কোন নবরাজ্যে স্বপনে হয়েছি আগুয়ান প্রভুর মহিমা কথা হৃদয়ে রহিল গাথা ভাষা কোথা বর্ণিবার তায় সংকেতে আভাস চলে আখিটারে আখি বলে বলা বলি বোবায়ে বোবায়ে পুথিকার বলছেন যে পুরনো যা কিছু স্মৃতি ছিল শ্রীরামকৃষ্ণের দর্শনের ফলে সব চলে গেল সমস্ত কিছু চলে গেল আমি যেন এক নতুন মানুষ হলুম রবীন্দ্রনাথ লিখছেন না এই উম পূর্ণ হলো অঙ্গমম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই যে জন্ম এই নতুন এই শরীর সমস্ত কিছু একই থাকলো কিন্তু সমস্ত কিছু এক নতুন রেকর্ড যেন একটা মানুষ যেমন আমরা কম্পিউটার থেকে সব রেকর্ডগুলো সরিয়ে দিয়ে আবার নতুন করে সব প্রোগ্রাম ইনস্টল করি ঠিক যেন ঠিক সেরকম তিনি আমার ভেতরের যা কিছু ছিল সব কিছু ডিলিট করে দিয়ে তাকে নিজেকে যেন শ্রীরামকৃষ্ণের যেন ইনস্টলেশন হতে থাকলো একটু একটু করে যেন তার ভেতরে গেল পুরনো সমস্ত স্মৃতি চলে গেল তার ভেতরে শুধু নতুন স্মৃতি জাগলো কেমন করে হলো বলছেন এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর তোমার পুত সঙ্গে তোমার পুত স্পর্শে আমার এই জীবন নূতন হলো আমার আর কিছু নেই বলছেন মনে হচ্ছে পুরনো সমস্ত স্মৃতি চলে গেছে স্বপ্নের মধ্যে দিয়ে যেন আগুয়ান হচ্ছি মনে হচ্ছে কি করছি কি বুঝতে পারছি না কাছের মানুষজনকে আর মানুষ বলে বোধ হচ্ছে না নিজে এমন একটা বড় জায়গায় চলে গেছি সব কিছু যেন মনে হচ্ছে অস্পষ্ট বাড়িকে বাড়ি বলে মনে হচ্ছে না জায়গাকে জায়গা বলে মনে হচ্ছে না সঙ্গীদের আর প্রিয় বলে মনে হচ্ছে না মনে হচ্ছে জীবনে আর কেউ নেই শুধু শ্রীরামকৃষ্ণ আর আমি উপস্থিত আছি বলছেন তার মহিমা কথা আমি কেমন করে বলবো এ তো হৃদয়ে গাঁথা রইল এ তো ভাষায় বলবার নয় তাই কারণ আমরা কোনো কথা বলিনি কিছু হয়নি অতএব কেমন করে বলবো তিনি তা তিনি আমাকে যে গ্রহণ করেছেন সেই গ্রহণ করার সময় তিনি কেমনভাবে আমাকে নিলেন কেমনভাবে আমাকে নিজের আপন করে নিলেন আপনারা কি বলতে পারেন যেদিন প্রথম ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুরের কাছে নিজেকে নিবেদন করে বলেছিলেন ঠাকুর আমায় গ্রহণ করো তিনি যে গ্রহণ করেছিলেন যে গৃহীত হয়েছিলেন সেই স্মৃতি কি অন্যকে ভাষায় প্রকাশ করতে পারেন অতএব এই জিনিস ভাষায় প্রকাশ করার নাই তথাপি তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পূর্ণ জ্ঞানে বাল্যভাব অঙ্গে যার আবির্ভাব স্বভাব তাহার কি রকম শকতির শকতি যিনি বিশাল অখিল স্বামী নরদেহে দিনেরও মতন যখন তিনি পূর্ণ জ্ঞানে থাকতেন তিনি এক ছোট্ট বালকের মতো হয়ে থাকতেন তার স্বভাবটাও ঠিক সেই রকম হয়ে থাকত এই শক্তি এই জগৎ যার শক্তিতে চলছেন তার শক্তি তিনি শক্তির শক্তি তিনি বিশাল অখিল স্বামী এই সমস্ত জগতের যিনি অধীশ্বর নরদেহে দিনের মতো হয়ে থাকতেন একটা খুব ভালো স্মৃতি কথা আছে এখানে মথুরানাথের কাছে সবাই মিলে কমপ্লেন করেছে যে এই ছোট বাবু এর মাথাটা খারাপ এই ছোট ভট্টাচার্যের মাথাটা খারাপ হয়ে গেছে এবং তার ইন্সপেকশনের জন্য মথুরানাথ এসে উপস্থিত হয়েছেন বকুলতলার ঘাটে মথুরানাথ মুখ ধুতে ধুতে দেখলেন বকুল গাছে হেলান দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছেন ঠাকুরের বয়স তখন চব্বিশ বছর একটা ঢেলা তুলে হঠাৎ করে তিনি মথুরকে মথুর মথুর বলে ডাকছেন ঢেলা ছুঁড়ে মারলেন একটা অদ্ভুত চব্বিশ বছরের ছেলে তারপর উনি ওনার এমপ্লয়ার এই ঘটনা আমি অন্য কোথাও পড়িনি কিন্তু এখানে আছে পুঁথিতে তা দেখে মথুরানাথের মনে হলো যে হ্যাঁ সত্যি সত্যি এর মাথা খারাপ হয়েছে মথুরানাথ ধীরে ধীরে ছোট বাচ্চা যে কাছে আসতে থাকলেন আর ঠাকুরও ধীরে ধীরে তার দিকে যাচ্ছেন হাত জোর করে বলছেন দেখো সকলে বলে আমার মাথাটা খারাপ হয়ে গেছে তুমি একটু চিকিৎসার বন্দোবস্ত করে দাও মথুরানাথ এগিয়ে আসছেন অ্যানাকোন্ডা যেরকম করে তার সেই শিকারকে ধরে এও যেন ঠিক সেই রকম শিকার ধরার মতো যে মুহূর্তে কাছে এসে গেছেন তিনি আর নিজের কথা বলছেন না ভগবানের কথা বলছেন ভগবানের কথা শুনতে শুনতে শুনতে শুনতে মথুরানাথের মনে হচ্ছে তার পা দুটো যেন মাটির ভেতরে ঢুকে গেছে আসলে এটা প্রতীকী তিনি স্থির হয়ে গেছেন স্তব্ধ হয়ে গেছেন তার কথা শুনতে শুনতে কথা যখন শেষ হয়ে গেল মথুরানাথের মনে হচ্ছে লোকে যাই বলে বলুক এ লোক পাগল নয় অতএব নিজের জীবন দিয়ে একে রক্ষা করব। তাই বলছেন তিনি সমস্ত কিছুর স্বামী শক্তির শক্তি বিশাল অখিলের তিনি স্বামী কিন্তু তার প্রেজেন্টেশনটা এমন যেন নরদেহে দিনের মতো সকলের সামনে তিনি হাত জোর করে নিচু হয়ে আছেন পুথিকার লিখছেন শ্রীঅঙ্গ এত কোমল হেরে হ্যারে শতদল অঙ্গুলি লুচির ধারে কাটে সেই তনু সাধনায় ফুমে লুটা পুটি যায় নিরাশ্রয় জাহ্নবীর তটে দয়ায় পূরিত হিয়ে নরমন নির্চে দুর্বাদলে দলিলে যাত না তাহা এত শক্ত শুনিয়া শুকায় রক্ত দেহদগ্ধ ধূমের বাসনা বলছেন তিনি এত নরম তার শরীর এত নরম ছিল লুচি ছিঁড়তে গিয়ে তার আঙ্গুল কেটে গেছিল আবার যখন কেউ দুর্বার ওপর বয়ে যাচ্ছে দুর্বার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তার বুকে লাগছে কিন্তু আবার এতটাই শক্ত যে যখন তিনি অনুরাগের সঙ্গে মাকে দেখতে চাইছেন তখন জাহ্নবীর তাটে গড়াগড়ি খাচ্ছেন তার সারা শরীর ছিঁড়ে যাচ্ছেন কিন্তু তার কোনো বোধ হচ্ছে না কিংবা যখন তিনি তান্ত্রিক সাধনা করছেন তন্ত্র সাধনার অন্যতম অঙ্গ হিসেবে সেই আগুন প্রজ্বলিত যে সব জ্বলছে সেই সবের ধুম তিনি পান করার জন্য মুখ বড় করে সেই সবের ধুম তিনি পান করছেন তাতেও তার কিছু মনে হচ্ছে না কামিনী কাঞ্চন ত্যাগী যোগেশ্বর চে যোগী সর্বত্যাগী শ্যামাগত প্রাণ এদিকে ভক্তের তরে চক্ষে বাড়ি ধারা ঝরে কল্যাণ কামনা অবিরম মিষ্টি মন্ডা ফল মিঠে আদত না মুখে উঠে সঞ্চয় থাকিত সযতনে মায়েরও যেমন ধারা না খেয়ে সঞ্চয় করা গর্ভে ধরা শিশুরও কারণে এদিকে তিনি কাম কাঞ্চন ত্যাগী যোগেশ্বরের চেয়েও যোগী এবং মা কালী ভিন্ন তার অন্য কোনো কিছুতে মন নেই কিন্তু ভক্তদের কল্যাণের জন্য ভক্তদের ভালো হবে এই ভেবে এই প্রার্থনায় তার দুচোখ দিয়ে সবসময় জল ঝরে পড়তো কি করে তাদের কল্যাণ হবে কি করে তাদের মুক্তি হবে এই চিন্তায় সবসময় অনুক্ষণ তিনি মেতে থাকতেন মিষ্টি মন্ডা ফল মিঠে যা কিছু আসত কোনো কিছুই তিনি খেতেন না এদিকে তিনি যোগেশ্বরের চেয়েও যোগী তাই তো কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রাখতেন তার সন্তানেরা আসবে তারা এসে খাবে তারা আনন্দ পাবে ক্ষুধার্ত সন্তানের ক্ষুধা নিবৃত্তির জন্য মা যেরকম নিজে না খেয়ে সমস্ত সঞ্চয় করে রাখেন ইনিয়ে যেন ঠিক তাই নিজে না খেয়ে তার সন্তানদের জন্য তিনি জমিয়ে রাখতেন বিচার ও আচার মেলা ত্রাহ স্পর্শ বার বেলা অন্য নহে সর্বত্র গমন পুনশ্চ জবন যদি ভক্তিতে আকুল হৃদি ভোজ্যে দিলে অমনি ভোজন না হিরিলে এক পল যার জন্যে চক্ষে জল চঞ্চল আকুল প্রাণ মন এদিকে সে জন যদি নাহি রহে বর্ষাবধি নাহি তার নাম উচ্চারণ এমনও স্বভাব যার তার লীলা অবস্থার আঁকিবার কি আছে সকতি ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে লীলা আন্দোলনে লিখি পুঁথি তিনি বলছেন যাকে না দেখলে তিনি এক পলও থাকতে পারতেন না যার দু চোখ দিয়ে জল ঝরে পড়ত সে মানুষ যদি তার থেকে দূরে চলে যেত তিনি যদি মনকে তার থেকে তুলে নিতেন একবারও তার কথা তার মনে আসতো না বলছেন এমন যে যে এক্সট্রিম যে এমন এই এর চরিত্র আমি কেমন করে ব্যাখ্যা করব। রবীন্দ্রনাথ লিখছেন আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো সূর্য অহংকার করে বলছে আমার এই যে বিপুল কিরণ এই কিরণ দিয়ে আমি জগৎকে আলোকিত করে রাখি আবার ওই যে ছোট্ট শিশির কণা তার ভেতরেও আমি ধরা দিই ভেবে দেখুন সেই সময়ে যারা সমাজের cream Keshab Chandra Sen Michael Madhusudan Dutt Ishwar Chandra Vidyasagar master মশাই নরেন দত্ত ব্রাহ্ম সমাজীরা যারা এসছেন সব পণ্ডিতেরা তারা তার কাছে দেখে এসে মুগ্ধ হয়ে গেছেন এখনকার ছেলেদের ভাষায় বলতে বলে ফিদা হয়ে গেছেন একেবারে আবার তাকে সার্টিফাই করছেন বৃন্দেজি মাস্টমশাই জিজ্ঞেস করছেন উনি কি খুব শাস্ত্র টাস্ত্র পড়েন বলছেন আর বাবা শাস্ত্র সব ওর মুখে মানে বৃন্দেজি যে ওই বাতি জ্বালায় বাসন মাজে ঘর মোছে নিরক্ষরা মহিলা তিনিও জানেন বাবা যা কথা বলেন তার ভেতরে শুধু ভগবানের কথাই আছে এই দেখুন দুটো এক্সট্রিম আমরা কখনো কোনো একটা ক্লাসের কাছে সমানভাবে অ্যাকসেপ্টেড হতে পারি না এই দুটো এক্সট্রিমকে তিনি জুড়ে দিয়েছেন তাই বলছেন যে এমনও স্বভাব যার তাঁর লীলা অবস্থার আঁকিবার কি আছে শক্তি সত্যি আমাদের কারুর সাধ্য নেই শ্রীরামকৃষ্ণকে ব্যক্ত করা তাহলে কেন লিখছি বলছেন ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে লীলা আন্দোলনে লিখি পুঁথি এই ভবসিন্ধু পার হতে গেলে শুধু তাকেই প্রয়োজন তিনি ছাড়া আমার এই ভবসিন্ধু পার হবার আর কোনো নৌকা নেই তাই তার জন্যই আমি লিখছি এই পুঁথি আমরা আবার সেই উৎসবের দিনে ফিরে যাব যেখানে ঠাকুর বলছেন প্রতিকার লিখছেন শুনো তবে আজি দিনে মহিমের নিকেতনে মহোৎসব প্রভুর কেমন কোল কর তাল লয়ে ভক্তেরা একত্র হয়ে প্রাঙ্গণে জুড়িল সংকীর্তন যেমনও বাজিল রোল উচ্চরলে হরিবোল গোলযোগ প্রভুর অন্তরে মত্ত মাতঙ্গের পাড়া প্রায় প্রভু বাহ্যহারা জুটিলেন দলের ভিতরে মিলিয়া শ্রী প্রভুদেব ভক্তদের মাঝে নিচে লেখা গীত খানি ধরিলেন নিচে প্রভুর মধুর কণ্ঠে ভক্তিমাখা গীত তালে তালে নৃত্য সহ ভক্তেরও সহিত অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে দেখিলে দেহ গেলে তবু থাকে মনে শুনি কই যথাসাধ্য থাকিতে না পারি ভক্ত সহ শ্রীপ্রভুর কীর্তন মাধুরী মরি কি সুন্দর দৃশ্য মনোধরা ফাঁদ ভক্তবর্গে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ বলছেন এমন সময় খোল করতাল নিয়ে সেই উঠোনে বাজনা শুরু হয়ে গেল খোলের আওয়াজ শোনা মাত্র শ্রীরামকৃষ্ণ পাগলা হাতির মতো গিয়ে লাফিয়ে সেই দলের ভেতরে দাঁড়িয়ে পড়লেন মত্ত মাতঙ্গের পাড়া প্রায় প্রভু বাজ্যহারা জুটিলেন দলেরও ভিতরে নিজে সেই দলের ভেতরে এসে জুটলেন আর সব ভক্তদের নিয়ে তিনি সেই দিব্য গীতি গাইতে থাকলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা ভাই এসেছে রে যারা চণ্ডালে প্রেম যায়ছে তারা তারা ভাই এসেছে রে ঠাকুর গাইতে থাকছেন সেই দিব্য গীতি পুথিকার বলছেন প্রভুর মধুর কণ্ঠে ভক্তি মাথা গীত তালে তালে নৃত্য সহ ভক্তের সহিত অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে দেখিলে দেহ গেলে তবু থাকে মনে বলছেন ভগবানের সেই গান ভক্তিতে পূর্ণ হয়ে যাওয়া গান আর তার সঙ্গে তালে তালে নাচ এ যে দেখেছে অপরূপ দৃশ্য অতুল ভুবনে এ দৃশ্য যে দেখেছে একবার দেখিলে দেহ গেলে তবু থাকে মনে শরীর যদি চলে যায় এ যেন পরের জন্মে ওই স্মৃতি যেন ক্যারেড ফরওয়ার্ড হয় আপনারা যারা অ্যাকাউন্টস করেন দেখেছেন ওই পাতার শেষের দিকে লেখেন ব্যালেন্স সিএফ পরের পাথায় নিয়ে গেলে কেন balance BF balance carried forward brought forward ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের এই দিব্য নৃত্য যে একবার দেখেছে তার দিব্য সঙ্গীত যে একবার শুনেছে তার স্মৃতি আগামী জন্মেও থাকবে আগামী জন্মতেও তিনি যেন ক্যারি করে নিয়ে যেতে পারবেন কেমন সে কথা বলছেন শুনি কই যথাসাধ্য থাকিতে না পারি ভক্তিসহ শ্রীপ্রভুর কীর্তন মাধুরী বলছেন আমি চেষ্টা করব যথাসাধ্য তার সেই কীর্তন মাধুরী কেমন তা ব্যাখ্যা দেওয়ার জন্য বলছেন মরি কি সুন্দর শোভা দৃশ্য মনোধারা ফাঁদ ভক্তবর্গে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ বলছেন এই অপূর্ব দৃশ্য সুন্দর দৃশ্য মনে হচ্ছে চাঁদেতেও কলঙ্ক আছে কিন্তু ঠাকুর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন ভাবটা এমন যেমন এমন এক চাঁদকে ঘিরে আছে তার আলোর তার এমন স্নিগ্ধতা সেই স্নিগ্ধতায় যেন এতটুকু মালিন্য কোথাও নেই আর সেই চন্দ্রের সেই স্নিগ্ধ আলোয় প্রত্যেকের হৃদয়ে মুকুর আলোকিত হয়ে গেছে লিখছেন মাতোয়ারা মহাশক্তি শ্রী অঙ্গেতে খেলে নয়ন বিনোদ ভাতি শ্রীমুখ মণ্ডলে আজানুলম্বিত ভুজ তেন প্রসারণ ধনুকেতে ছাড়ে বান ধানুকি যেমন মনে গীত দেহে বহে তেজে এক ধারা নৃত্যের চরণে চাপে কাপে বসুন্ধরা বারে বারে খুলে পড়ে কটির বসন বাহ্যি অজ্ঞান হারা কখনো কখনো কখনো অচল সম শ্রীঅঙ্গ সুস্থির কভু কাপে পানি দয়ে কভু চক্ষে নীর তার সনে খরে হাসি মৃদুমন্দ মেঘে বৃষ্টির সময় যেন সৌদামিনী মেঘে কুথিকার লিখছেন তার সে নাচ বলছেন তার সমস্ত শরীরে যেন এক মহাশক্তি এসে খেলছে তিনি যখন নাচছেন তখন তাকে দেখে এত ভালো লাগছে বলছে নয়ন বিনোদ চোখ যেন বিনোদন পাচ্ছে চোখ যেন আনন্দ পাচ্ছে দেখে তার সেই মুখমণ্ডল দেখে তার সে আনন্দ যে ফেটে পড়ছে সেটা দেখে চোখেরও যেন খুব তুষ্টি হচ্ছে আজানু লম্বিত হাত লম্বা করে যেরকম ধনুকেতে ধানুকি মানে যেই যে দোলাস ব্যানার্জি যখন টানছেন সেই পুরো হাতটা যেরকম টেনে নিচ্ছে লম্বা হাত সেই হাত নাড়িয়ে নাড়িয়ে তিনি গাইছেন কখনো তিনি স্থির হয়ে গেছেন কখনো তার বাহাতটা একটু একটু করে উঠছে আর তিনি গাইছেন আর নাচছেন কভু কাপে পানি দয় কভু চক্ষে নীর বলছেন কখনো তার হাত দুটি কাঁপছে আবার কখনো তার চোখের কোন দিয়ে জল ঝরে পড়ছে বলছেন তার সঙ্গে একটা অপূর্ব হাসি জুড়ে উঠেছে তুলনা দিচ্ছেন ঘন কালো মেঘের মধ্যে বর্ষার ঘন কালোর মেঘের মধ্যে যখন প্রথম বিদ্যুৎ চমকায় তার যেরকম যে বলছেন বৃষ্টির সময়ে যেন সৌদামিনী মেঘে কালো মেঘের ভেতরে যখন সেই প্রথম বিদ্যুৎ চমকায় তার দেখতে যেরকম ঠিক সেরকম ঠাকুরের তিনটে ছবি আছে আমরা জানি একটা তার শেষ সময় একটা যেটা আমরা নিত্য পুজো করি আর একটা তিনি সেই স্টুডিওতে গিয়ে তুলেছিলেন সেই স্টুডিওর ছবির মুখখানাকে যদি হাসিটাকে যদি একটু বড় করে আমরা দেখতে পাই তাহলে এই হাসির যে উদাহরণ তিনি দিচ্ছেন ঠিক একদম সেই ছবিটা আমরা দেখতে পাব পুথিকার লিখছেন ভাবে মত্ত বহু ভক্ত কীর্তনে হেথায় কেহ হাসে কেহ কাঁদে ভূমিতে লুটায় বিজয় গোস্বামী ব্রাহ্ম শ্রীপ্রভুর কাছে এই কৃষ্ণ এই কৃষ্ণ বাহু তুলে নাচে পুথিকার বলছেন তিনি তো নাচছেন আর ভক্তদের কি অবস্থা তারাও ভাবে মত্ত হয়ে নাচছেন তাকে ঘিরে ঘিরে নাচছেন কেউ হাসছে কেউ কাঁদছে কেউ ভূমিতে গড়াগড়ি খাচ্ছে আর তার মধ্যে গুরু তনুধারী সেই বিজয় কৃষ্ণ গোস্বামী নাচতে নাচতে বলছেন এই আমাদের কৃষ্ণ এই আমাদের কৃষ্ণ পুথিকার গেছিলেন পরমহংসের কাছে কেমন করে কৃষ্ণের দেখা পায় জানতে তিনি গিয়ে দেখলেন যে এই লোক স্বয়ং কৃষ্ণ একে দেখলে ইষ্ট দর্শন হয় আলাদা করে আর ইষ্ট দর্শনের প্রয়োজন নেই কখনো প্রভুতে মাত ভাবেতে বিউফল টলে পড়ে গুরুতনু চক্ষে ঝরে জল লম্ফদানে কর মৃদঙ্গ বাজায় হাত ফেটে পরে রক্ত গ্রাহ্য নাহিতায় মুক্ত সমধারা দর্শকের মালা নীরব হইয়া সব দেখে রঙ্গলীলা বলছেন কখনো এই আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের মতো কখনো তার ভাব হচ্ছে তার সেই বিরাট চেহারা কখনো মেঝেতে পড়তে পড়তে সোজা হয়ে যাচ্ছে আর যারা বাজাচ্ছিল তারা লাফিয়ে লাফিয়ে বাজাচ্ছে এতক্ষণ ধরে বাজাচ্ছে যে তাদের আঙুল কেটে গেছে ঝরঝর করে রক্ত পড়ছে কিন্তু তাদের কোনো খেয়াল নেই যারা গাইছেও না যারা বাজাচ্ছেও না যারা নাচছেও না যারা ঘিরে ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে আছে সেই দর্শকের মালা তাদের কি অবস্থা বলছেন জাদুমুগ্ধ সমধারা দর্শকের মালা নীরব হইয়া দেখে সব নীরব হইয়া সবে দেখে রঙ্গলীলা বলছেন তারা জাদুমুগ্ধ হয়ে দেখছেন পিসি সরকারের যখন আমরা জাদু দেখি আমরা বুঝতে পারি আমাকে বোকা বানাচ্ছে কিন্তু হাঁ করে তাকিয়ে দেখছেন বলছেন সেই রকম জাদু দেখে যেরকম মানুষ মুগ্ধ হয়ে দর্শন করেন ঠিক সেরকম ভাবে সেই দর্শকের মালা মুগ্ধ হয়ে তাকে দর্শন করছেন এই রূপে সংকীর্তন তিন দণ্ড প্রায় কখনো সম্বরেন শক্তি প্রভু দেব রায় বিভর শ্রীঅঙ্গ ধরি ভক্তগণ লয়ে স্থানান্তরে প্রভু বরে বসাই আগলিয়ে কেহ বা করেন সেবা ব্যঞ্জনের জো ব্যঞ্জনের বায় কেহ বা শীতল জল আনিয়া যোগায় এইভাবে তিন দণ্ড সেই সংকীর্তন চলতে থাকলো তারপরে তিনি তার ভাব সংবরণ করলেন আর তার হেঁটে যাওয়ার মতো অবস্থায় নেই কেউ বা তাকে সাহায্য করে নিয়ে গেলেন ঘরের ভেতরে কেউ হাওয়া করতে থাকলেন কেউ জল নিয়ে এলেন সবাই কিভাবে ঠাকুরকে সুস্থ করবেন সেই ভাবেতে তারা মেতে থাকলেন ঠাকুর যখন এবার আস্তে আস্তে ঠান্ডা হলেন এবার খেতে দেওয়া হবে এটা একটা অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণ যেখানে জমায়েত হতেন শেষকালে এই প্রসাদের ব্যবস্থাটি থাকতো বলা হয় meeting without eating is cheating তা সেদিনকার সেই ইটিং গুলো কি ছিল সেইটি বলে মধুরে না সমাপায়ত আমরা আজকে শেষ করব পুথিকার লিখছেন প্রকৃতিস্থ কিছু পরে শ্রীপ্রভু যখন মহিম প্রস্তুত কইল ভোজন ও আসন ভক্তদের ভক্তগণ কাছে পাশে বসিয়া গোসাই আয়োজন বলিবার কোনো শক্তি নাই যখন সবাই ঠাকুর যখন প্রকৃতিস্থ হয়েছেন সবাই শান্ত হয়েছেন তখন তিনি আমাদের মহিমাচরণ তখন সকলকে ডেকে খেতে বসিয়েছেন বলছেন এত প্রকার আয়োজন বলে শেষ করা যায় না কি কি আয়োজন বলছেন ফলমূল আদি করি লুচি তরকারি অগণন ব্যঞ্জন সুতার রকমারি তাজা তাজা ভাজি কত নাহি ধরে পাতে দেড় গন্ডা রকমের অম্বল পশ্চাতে নানা জাতি মিষ্ট দধি ক্ষীর কটরায় যাহা যাহা রুচি প্রিয় তাই দেন তাই সৌরবে শীতল জল অতি তৃপ্ত কর কতই মশলা ছাঁচি পানেরও ভিতর ভাগ্যবান মহিম প্রচুর আয়োজনে ভগবানে ভিক্ষা দিল ভক্তগণ শনে বলছেন ফল মূল সব আগে দিয়েছেন তারপরে লুচি তরকারি বলছেন অনেক রকমের তরকারি তৈরি হয়েছে বাড়ির যত মেয়েরা তাদের যত রকম ক্যাপাকাইটি দেখানো যায় সব দিয়ে তারা রান্না করেছেন ঠাকুর খাবেন বলে বলছেন এত রকমের ভাজা দিয়েছে পাতে সেটাই কুলোচ্ছে না দেড় গন্ডা রকমের অম্বল তৈরি করেছে দেখুন এই খাবার গল্প শুনে সবাই হাসছেন প্রায় নানা জাতির মিষ্টি নানা রকমের মিষ্টি তখন যা পাওয়া যেত আগেকার দিনে ছিল যারা পুরনো দিনে কলকাতার লোক এখানে আপনারা জানেন মাটির খুঁড়িতে করিতে করে দেওয়া হতো দই রাবড়ি মিষ্টি সমস্ত মাটির ছোট ছোট খুঁড়িতে দেওয়া হতো মাংস দেওয়া হতো মাটির বড় খুঁড়িতে ঠিক সেই রকম ছোট ছোট খুঁড়িতে খুঁড়িতে নানা রকমের মিষ্টি দই রাবড়ি এই সমস্ত দেওয়া হয়েছে বলছেন শুধু তাই নয় জলের ভেতরে কেওড়া মিশিয়ে দেওয়া হয়েছে আর সেই তৃপ্তিকর জলকে সকলে আনন্দ পাচ্ছে খাওয়ার শেষে ছাঁচি পান দেওয়া হয়েছে একবারে মশলায় ঠাসা ছাঁচি পান সকলে আনন্দে ভরপুর হয়ে গেছেন বলছেন ভাগ্যবান মহিমা প্রচুর আয়োজনে ভগবানে ভিক্ষা দিল ভক্তগণ শনে মহিমাচরণ ভাগ্যবান তিনি ভক্তগণের সহ স্বয়ং ভগবানকে ভিক্ষা দিলেন বলছেন এটা একটা স্মৃতি আমাদের জন্য এটা কতখানি উপকারী এই প্রত্যেক প্রথম দিনের স্মৃতিকে ধরে ধরে ধরে ধরে আমরা যেন একবার ফিরে যেতে পারি আমাদের দিনগুলোতে কেমন করে প্রথম দিন এসেছিলুম ঠাকুরের কাছে কালের নিয়মে আমরা সব ভুলে যাই আর আমাদেরও তিনি ফাঁকি দেন আমাদের মনের যেন সেই রকম প্রস্তুতি থাকে সে রবীন্দ্রনাথ লিখছেন কুজনহীন কাননভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে বলছেন সেই এক অদ্ভুত সন্ধ্যা শ্রাবণের সন্ধ্যায় সেদিক সবার ঘরে ঘরে এত বৃষ্টি হয়েছে সবার ঘরে ঘরে দরজা বন্ধ হয়ে গেছে আমরা আমাদের প্রত্যেকের মন সেই সারা দিন কাটানোর পরে আমাদের জীবনের সমস্ত দিন কাটানোর পরে যত সন্ধ্যা হতে থাকে তত আমাদের ঘরের দরজাগুলো বন্ধ করতে থাকি ভাবি আমি কি না কি ভগবান সে একটা সময় আমার বিপদের সময় কারণ আমরা সব থর চর খাওয়া পাবলিক তো যখন চর খেয়েছিলাম হাত বোলানোর সময় তিনি আমায় হাত বুলিয়েছিলেন কিন্তু যেই চর খাওয়া হয়ে গেছে আমি সুস্থ হয়ে গেছি আর ভগবানকে মানি না তাই তিনি সেই প্রত্যেক পথিকের মতো ঘরে ঘরে খুঁজে বেড়ান কে জেগে আছে তার জন্য আমাদের মনের ভাবটা যেন এরকম থাকে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও নামরে হেলায় ছেড়ে আমাদের মনের ভাবটা যেন এরকম থাকে সব ঘরের দরজা বন্ধ হোক তবু যেদিন প্রথম দিন তোমাকে গ্রহণ করার জন্য যেভাবে আমি আমার হৃদয়ের দরজাটাকে উন্মুক্ত করে রেখেছিলাম আজও আমার হৃদয়ের দরজাকে আমি ঠিক তেমনি করে উন্মুক্ত করে রেখেছি আমার সামনে দিয়ে আমাকে হেলায় ফেলে দিয়ে চলে যেও না তোমার যেন পাদস্পর্শ আমার জীবনে পড়ে আর আমার জীবন ধন্য হয় আজকের মতো পুঁথিপাঠ এইখানেই শেষ করছি এইভাবে চলতে থাকবে আরো তিনটি এরকম চুম্বকের ঘটনা আপনাদের বলবো যে নিয়ে এই শ্রীরামকৃষ্ণ পুঁথি অদ্ভুত রস দিয়ে মাখানো এই পুঁথি যত চাটা যায় তত মনে হয় যেন শেষ হয় না ঠাকুর তার ডাক্তারবাবুকে বলেছিলেন এ রসবে খানিকটা রসগোল্লার মতো রসগোল্লা যখন প্রথম ছানা তৈরি হয় তখন তার একরকম স্বাদ থাকে ছানার সেই তিক্ত গন্ধ থাকে তারপর যখন প্রথম রসে পড়ে এই উত্তর কলকাতার লোকেদের আছে যে পেট খারাপ হলে গরম রসগোল্লা খাওয়ার এখন আপনাদের কতজনের অভ্যাস আছে জানি না আমরা গরম রসগোল্লা খেতুম পেট খারাপের ইয়েতে সেই রসের স্বাদ অন্যরকম সেই ছানা ছানা গন্ধ আছে মিষ্টিও যথেষ্ট নেই কিন্তু যত সেইটা সারা রাত ধরে সে রসের গভীরের মধ্যে প্রবেশ করেছে তত তার সেই ছানাত্ম সে হারিয়ে ফেলেছে তখন আর বলি না আমরা ছানা রসগোল্লা শুধু বলি রসগোল্লা রস যেন গোল্লাকারে আমাদের জীবনে এসেছে ঠিক সেই রকম পুঁথিও তাই যত গভীরে যাওয়া যায় তত তার ভেতরে রসের উৎপত্তি একটা সময় আমি যে আমরা যে এই সাধারণ ছানার মতো ছিলুম আমাদের কবে যে রসগোল্লায় তিনি রূপান্তরিত করেছেন তা বুঝতেই পারিনি আজকের মতো পুঁথিপাঠ শেষ ঠাকুরের কাছে প্রার্থনা আমরাও যেন এমনি করে তার ভাবে ভাবিত হতে পারি প্রথম দিনের স্মৃতিকে যেন জাগিয়ে রাখতে পারি সব সময় যেন মনে করতে পারি কি চেয়েছিলাম তার কাছে শুধু একটু আশ্রয় শুধু একটু শরণাগতি জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় গো জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়নী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ओम शांति शांति शांति हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु